মুন্ডে মুন্ডে মন আমার শুনে শুনে শোন এবার অল্প সময় তোমাদের এক গল্প শোনাবো জাগ্রত হওয়ার একবার গর্জে উঠবার এবার বিজয় নামের দীপ্ত নিশানা বাড়াবো নাস্তিক মুরতাদের এবার পতন ঘটাবো পবিত্র এক নতুন বাংলায় আমরা সাজাবো নিঃস্বাধীন এই মাতৃভূমি তোমার আমার জন্মভূমি নতুন করে বাংলায় আবার স্বাধীন বানাবো আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনা তাদের তরেই ধন্য মোরা ধন্য বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না তবে আবার বলবো মোরা সবাস বাংলাদেশ একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনা তাদের তরেই ধন্য মোরা ধন্য বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না তবে আবার বলবো মোরা সাবাস বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ওলামায় ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ হেফাজতে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জমিয়তে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন सरकर ई जमाना वक्त सभा एगाना चू सभा मुया सारा रंद सब बहाना सरकर ई जमाना वक्त सभा एगाना चू सभा मुया सारा रंद सब बहाना सरकर ई जमाना वक्त सभा एगाना चू सभा मुया सारा रंद सब बहाना আয়ের দামাল আয়ের তরুণ আয়ের ছুটে আয় ডাক এসেছে আল কোরআনে রায় সকলে আয় আয়ের দামাল আয়ের তরুণ আয়ের ছুটে আয় ডাক এসেছে আল কোরআনে রায় সকলে আয় ও ডাক দিয়েছেন চরমনায় পীর সাহেবের আন্দোলনে ডাক দিয়েছেন চরমনায়ের পীর সাহেবের আন্দোলনে আয়ের দামাল আয়ের তরুণ আয়ের ময়দানে যাব আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনা তাদের তরেই ধন্য মোরা ধন্য বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না তবে আবার বলবো মোরা সাবাস বাংলাদেশ দূরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনা তাদের তরেই ধন্য মোরা ধন্য বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না তবে আবার বলবো মোরা সাবাস বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ওলামায় ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ হেফাজতে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জমিয়তে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন सर कर ई जमाना वक्त सभा ए गाना चून सभा मुया सारा रंद सब बहाना सर कर ई जमाना वक्त सभा ए गाना चून सभा मुया सारा रंद सब बहाना सर कर ई जमाना वक्त सभा ए गाना चून सभा मुया सारा रंद सब बहाना ডাক দিয়েছেন আল্লামা শাহ আহমদ শফি ডাক দিয়েছেন জুনায়েদ বাবু নগরী ডাক দিয়েছেন আল্লামা শাহ আহমদ শফি ডাক দিয়েছেন জুনায়েদ বাবু নগরী ও তাদের ডাকে দাও সাড়া দাও বিজয়ী মোদের নাও ছিনে নাও তাদের ডাকে দাও সারা দাও বিজয় মোদের নাও ছেয়ে নাও ইসলামের বিজয় নিশানা বারোড়াবো আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো আর কিছু হোক না হোক তাদের ধ্বংস হবেই তো স্বাধীনতা মানে কি কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারী সহযোগী শিল্পী তামিম হায়দার হুসাইন মাহমুদ ইমরান মাহবুব আলম আইয়ুবি এবং রাকিব বিন রাও শিশু শিল্পী মেহদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় W W W dot A L M O D I N A Al Madina dot com সৌজন্যে BPS private Hifzul Quran Madrasa Chandpur rail gate Laksam Comilla mobile zero one eight two nine two three one two zero one শিল্পী আবু আয়ুব আনসারের পরবর্তী জিহাদি অ্যালবাম জীবন্ত লাশ আল্লাহ হাফেজ